দেখতে দেখতে প্রায় সপ্তাহ পার হয়ে গেল এখন আর আবদুল্লাহ ইসমাইল সাহেবের বাড়িতে আসে না তার আশা আর না আসা নিয়ে নাইমার কোনো আগ্রহ বা ইচ্ছাও নেই আর মাত্র কদিন পর তার বিয়ে নাইমাকে ওর মা ও নানা কলেজে যাওয়া থেকে বারণ করলেন কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ের পরেও আগের মতো লেখাপড়া অব্যাহত রাখার তাই যেভাবে হোক কলেজে যাবে সে অবশ্য ইদানিং তার মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ছে সে এই পরিবর্তনে আরও সবার মতো নানা এবং মা দুজনেই খুব খুশি বান্ধবী ফারিয়াও শান্তি পেল তবে তার বিস্ময়ের যেন শেষ নেই নাইমার এত দ্রুত কিভাবে পরিবর্তন হল নাইমা এখন আর আগের মতো ভবিষ্যৎ জীবন নিয়ে উদ্বিগ্ন নয় বিয়ের সময় ঘনিয়ে এলে মেয়েরা স্বভাবতই আনন্দিত হয় কিন্তু তার মধ্যে এরকম তেমন কিছু দেখা যাচ্ছে না বরং একটি শঙ্কা ও উদ্বেগ তাকে ঘিরে ধরেছে মূল বিষয়টি কি তার মধ্যে এই পরিবর্তন কেন তা সে কাউকেই বলেনি আর কেউ তাকে জিজ্ঞেসও করেনি সবাই ভেবেছিল বিবাহ এবং ভবিষ্যৎ জীবনের সম্ভাব্য আশঙ্কার কারণে নাইমার এই পরিবর্তন সে আল্লাহ খোদার পথ ধরেছে তার আকস্মিক এই পরিবর্তনের কারণ যাই হোক এতে সবাই খুশি ছিল চিন্তাভাবনা যদি থেকে থাকে তা ছিল বিবাহের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আর এটা ছিল ইসমাইল সাহেব এবং আমিনা বেগমের চিন্তার বিষয় কিন্তু তারা নাইমাকে সেটা বুঝতে দেননি তারা চাচ্ছিলেন না কোনো কারণে নাইমার আনন্দ বিষাদে পরিণত হোক আল্লাহ তালার সাথে ইতোমধ্যে নাইমার এত গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা কারও জানা ছিল না পাঁচক নামাজ পড়ার দ্বারা যে সম্পর্ক হয় তা থেকে অনেক গভীর ছিল এই সম্পর্ক দিন রাত তার একই দোয়া ছিল সত্য যেন তার জন্য উন্মুক্ত হয়ে যায় একদিন এশার নামাজের পর সে জায়নামাজে বসে দোয়া করছিল তার চোখ দুটো বন্ধ ছিল অশ্রু ধারা ঝরে পড়ছিল এমন সময় তার ডানা সেখানে এলেন এই অবস্থা দেখে বিস্মিত হলেন তার নাতনির মধ্যে এতটা পরিবর্তন এসে গেছে তা তার ধারণায়ও ছিল না তার নাতনি নামাজ পড়ছে এটাই তার জন্য অনেক বড় ব্যাপার কিন্তু এখন আল্লাহর সামনে বসে কাঁদছে এমনটা তিনি কল্পনাও করেননি ভালোবাসা দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নিজের রুমে ফিরে গেলেন কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন আবার তখন নাইমার হাতে কোরআন শরীফ দোয়া শেষ করেছে সে ইসমাইল সাহেব কামরায় ঢুকে বললেন আমার নানু কি দোয়া করছিল কি বলবে নাইমা তার দোয়া নিজের জন্য ছিল না না নিজের ভবিষ্যতের জন্য না বিবাহের ব্যাপারে আর না ভবিষ্যৎ জীবনের ব্যাপারে তার দোয়া ছিল শুধু সত্য এবং বাস্তবতা জানার সত্য জানা এখন তার জন্য এতটাই মূল্যবান হয়ে উঠেছে যে তার সামনে সব কিছুই মূল্যহীন হয়ে পড়েছে তবে বিষয়টি নানাকে জানানো যাবে না তাই জবাবে মুচকি হেসে বলল আমার জন্য এখন যা সবচেয়ে বেশি প্রয়োজন তাই আল্লাহ নিকট চাইছিলাম এ কথার অর্থ নানা তাই বুঝলেন যা তার বোঝার ছিল তিনি বুঝেছিলেন তার নাতনি বিবাহ এবং ভবিষ্যৎ জীবন সম্বন্ধে আল্লাহর নিকট প্রার্থনা করছিল তবে লজ্জায় তা বলতে পারছে না বরং অস্পষ্ট ভাষায় বলে দিল তিনি স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন আমার বিশ্বাস আমার নানুকে আল্লাহ সর্বোত্তম রহমত দান করবেন তোমার বৈবাহিক জীবন এতটা মধুময় হবে যে নিজেকে তুমি দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী মনে করবে তার কথার জবাব না দিয়ে নাইমা হাতে রাখা কোরআনের দিকে মনোযোগ সহ তাকিয়ে রইল তিনি তার মনের কথা বুঝতে পেরে বললেন দাদু দুনিয়ায় কোরআনের ছায়াই মেয়েদের বিদায় দেয়া হয় যৌতুকে তাদের কোরআন দেয়া হয় তবে তা বুঝে পড়ার তাওফিক তাদের হয় না তবে আমার আকাঙ্ক্ষা তুমি যখন আল্লাহ মুখী হয়েছ তখন এই কিতাবটিকে তোমার জীবন বানিয়ে নাও এতে তোমার সকল প্রশ্নের জবাব রয়েছে আর পরিপূর্ণ দিক নির্দেশনাও রয়েছে এতে আসলে কি এর মধ্যে আমার সকল প্রশ্নের জবাব আছে বিস্মিত হয়ে নাইমা জিজ্ঞেস করল হ্যাঁ নানু এতে শুধু তোমার প্রশ্নের জবাবই নয় বরং সর্বোত্তম উপদেশও আছে এদিকে এসো আমার পাশে বসো বসতে বসতে ইসমাইল সাহেব কোরআন শরীফ খুললেন নাইমাও তার পাশে বসল কয়েকটি পাতা উল্টে নানা সুরা আসর বের করে বললেন আমার ইচ্ছা আজ আমি কোরআনের খুবই ছোট্ট একটি সুরা অর্থসহ তোমাকে পড়ে শোনাব পুরো কোরআন মাজিদের সার কথা এটিতে রয়েছে কোন সুরাটি নানা যান সুরাটির নাম সুরায় আসর এ কথা বলে প্রথমে তিনি সুরাটি পাঠ করলেন এরপর অর্থ করে নাইমাকে বললেন কালের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে নেক আমল করেছে একে অপরকে সৎ কাজের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে নাইমার মধ্যে কিছুটা পরিবর্তন এলেও এখনও নাইমা নাইমাই মানে দার্শনিক নাইমা সুরাটির অর্থ শোনার পর তার মুখে প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠল তবে কিছু না বলে নানার হাত থেকে কোরআন নিজের হাতে নিল দু তিনবার অর্থ পড়ল এর দ্বারা সে হেদায়ত পায়নি বরং উল্টো অনেকগুলো প্রশ্ন করে বসলো নানাকে জিজ্ঞাসা করল নানা যান আলের শপথের অর্থ কি নিজের যা জানা আছে সে আলোকে তিনি জবাব দিতে শুরু করলেন বললেন কাল দ্বারা অতীত কালো উদ্দেশ্য বর্তমান কালো উদ্দেশ্য কাল হল তা যার মধ্যে মানুষ বেঁচে থাকে এটাই আমাদের পুঁজি প্রতিটি মুহূর্ত বরফ গলার মতো কমে যাচ্ছে এই পুঁজিকে কাজে লাগানো আমাদের উচিত তবেই আমরা সফলকাম হতে পারব এই পুঁজি যদি আমরা ইমান আমল ভালো কাজ ভালো কথা ধৈর্য এবং সহনশীলতার উপদেশে কাজে না লাগাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব কিন্তু নানা যান অতীতকাল হোক বা বর্তমানকাল আমাদের জীবনের হোক বা অন্যের জীবনের এর শিক্ষা তো অন্য কিছু আমার অধ্যয়ন তো এটাই বলছে দুর্বল রায় সর্বদা ক্ষতিগ্রস্ত হয় এরা দরিদ্র থাকে সমাজে বঞ্চিত ও নিচ থাকে ভালো মানুষেরা সর্বদাই দুশ্চিন্তায় থাকে ইমানদারের অনেক বড় মূল্য তাদের দিতে হয় নাইমার কথা শুরু হয়ে গেছে সহজে থামবার পাত্রী সে নয় অন্যদের কথা বাদ দিয়ে নিজের কথাই ভেবে দেখুন আপনি কতটা সৎ আর মা কত ভালো মানুষ কিন্তু কাল আপনাদের দুঃখ কষ্ট ছাড়া আর কি দিয়েছে অভাব অনটন এবং দুশ্চিন্তা ও বঞ্চনার মধ্য দিয়ে পুরোটা জীবন কাটিয়ে এসেছেন আর আমাকে দেখুন আমি নামাজও পড়ি না কোনো ভালো কাজ করি না বরং আল্লাহ খোদা ধর্মকর্ম এসব বিশ্বাসও করি না কিন্তু আমি একজন সুন্দরী তাই আমার জন্য কত বিশাল অর্থশালীর দরজা খুলে গেছে এ তো প্রতিটি পরিবারের প্রতিটি যুগের ঘটনা পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন হালাকু খা চেঙ্গিস খা তৈমুরলং সিকান্দর শাহ আর বর্তমানের পশ্চিমা জগৎ ইমান সৎকাজ কাজ এবং ইসলামী অন্যান্য আমলের ক্ষেত্রে তাদের কি অবদান রয়েছে কিন্তু দেখুন নিজ নিজ যুগে তারা কতটা উঁচুতে উঠে নিজেদের প্রতিষ্ঠা করেছে দুর্বলরা সর্বদাই ব্যর্থ হয় আর সবলরা সফলতা লাভ করে হোক সে ব্যক্তি বা জাতি বর্তমান বা অতীত মাফ করবেন নানাজান কোনোভাবে কথাটি আমার নিকট সঠিক মনে হচ্ছে না ইসমাইল সাহেবের চেহারা বিবর্ণ হয়ে গেছে নাইমার প্রশ্নের পর প্রশ্ন এবং তার যুক্তি প্রমাণের কোনো জবাব ছিল না তার নিকট তবে নাইমাকে বুঝ দিতে হবে বলে বললেন দেখো আমি আর তোমার মা খুব ভালোভাবে জীবন কাটাচ্ছি না না জৈবনে আমার মা বিধবা হয়ে পুরো জীবন একাকেই কাটিয়েছেন আপনার কোনো ছেলে সন্তান নেই এক মেয়ে ছিল যে বিধবার বোঝা নিয়ে ঘরে ফিরে এসেছে খুবই সৎ একজন মানুষকে পুরো জীবন নিজের মেয়ের তারপর নিজের নাতনির বোঝা বহন করতে হয়েছে নানা যান এটা যদি সফলতা হয় তাহলে মাফ করবেন দুনিয়ার কেউ সফলতা চাইবে না কিন্তু আমি আমার জীবন নিয়ে তো সুখী নিশ্চিন্ত বললেন ইসমাইল সাহেব জবাবে নাইমা বলে উঠল মাফ করবেন যান নিজের দুরবস্থার উপর এই নিশ্চিন্ততা দেখেই আধুনিক জ্ঞানীরা ধর্মকে আফিম নামে আখ্যায়িত করেছে এরপর এটাও দেখুন কোরআন এখানে নিশ্চিন্ততা নাই বরং ক্ষতি এবং অকৃত কার্যতার কথা বলেছে লাভ এবং সফলতার কথা বলেছে রইল নিশ্চিন্ততার কথা হতে পারে একজন বৌদ্ধ ভিক্ষু হিন্দু যোগী খ্রিস্টান পাদ্রিও নিজের বিশ্বাসের উপর নিশ্চিন্ত থাকে জ্ঞান ও যুক্তির জগতে এ নিশ্চিন্ততার কোনো মূল্য নেই নানাজান তার অভিযোগ ঠিকই বুঝতে পেরেছেন অভিযোগটি যৌক্তিক তাই তিনি সফলতা ও বিফলতাকে ভিত্তি বানিয়ে জবাবে বললেন কিন্তু দাদু ওরা জান্নাত পেতে পারে না এখানে মূলত জান্নাতের সফলতা এবং জাহান্নামের বিফলতার কথা বলা হয়েছে ইমানদাররা দুনিয়ায় নিশ্চিন্তে থাকে এবং আখেরাতে জান্নাতুল ফেদাউস পেয়ে সফল হয় এবং সেখানকার নেয়ামত ভোগ করে পক্ষান্তরে যারা এরূপ করে না তারা জাহান নামে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং শাস্তির শিকার হয় নানা যান এক হিসেবে আপনার কথা ঠিক কিন্তু এখানে কথা হল কালকে কথার সাক্ষ্য হিসেবে পেশ করা ঠিক নয় কারণ অতীত ও বর্তমান দুটোরই শিক্ষায় উল্টো কাল তো সাধারণত নেককারদের বিরুদ্ধেই থাকে হ্যাঁ কাল ও যুগের শপথ ছাড়া একটি দাবি হিসাবে এটি ঠিক কিন্তু এই দাবির উপর আমার প্রশ্ন হল জান্নাত ও জাহান্নামের কথা একটি ভবিষ্যৎকালের কথা এটা পুরোপুরি একটা দাবি এই দাবিটি এমন একজন মুসলমানকে নিশ্চিন্ত করতে পারে যে আগে থেকে জান্নাত জাহান্নামের বিশ্বাস রাখে কিন্তু একজন অমুসলমানের জন্য বিশেষ করে আধুনিক দৃষ্টিভঙ্গি দর্শন ও যুক্তিশাস্ত্র সম্বন্ধে জ্ঞাত ব্যক্তিকে তার নিশ্চিন্ত করতে পারে না যার কোনো দাবি মানার মানসিকতা বর্তমানে নেই এর জন্য প্রমাণ চাই মাফ করবেন এখানে কালকে সাক্ষী মানার যে প্রমাণ পেশ করা হচ্ছে এটা তো ঠিক তার বিপরীত কথাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনকে সফলতা এবং একজন সম্পদশালী ও শক্তিধর ক্ষমতাবানের জীবনকে বিফলতার নমুনা হিসাবে পেশ করেন তাহলে হতে পারে অতক লোক আপনার কথা মেনে নেবে কিন্তু অধিকাংশ মানুষই তা প্রত্যাখ্যান করবে এই সময় আবদুল্লার কথা ইসমাইল সাহেবের মনে এলো কিন্তু এই মুহূর্তে তাকে পাবেন কোথায় তার মনের গভীর থেকে আওয়াজ এলো আফসোস যদি তোমার বিয়ে আবদুল্লার সাথে হতো তাহলে তোমার সকল প্রশ্নের জবাব আমার থেকে ভালোভাবে সে দিত এটা ছিল ইসমাইল সাহেবের মনের আওয়াজ মুখে কিছুই বলেননি তার চেহারার প্রতিক্রিয়া নাইমা লক্ষ্য করে বুঝতে পারল এই তর্ক বিতর্ক পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে সে তার মন রাখার জন্য বলল মাফ করবেন নানা যান হতে পারে আমি ভুলের মধ্যে আছি তবে আমি ভেবে দেখব আপনি চিন্তা করবেন না ইসমাইল সাহেবেরও এটা নিরাপদ মনে হল তার নাতনি যতটা সঠিক পথে এসে গেছে তাতে শান্ত হওয়া উচিত অতিরিক্ত আলোচনা করতে গিয়ে আবার সে নামাজি না ছেড়ে দেয় তাই তিনি কথা বলে উঠে দাঁড়ালেন তুমি আরাম করো পরে আমরা আলোচনা করব ইসমাইল সাহেব যাওয়ার পর নাইমা বেখেয়ালি মনে বসে রইল তার কষ্ট হচ্ছিল অযথা এমন আলোচনা তোলা হয়েছে যাতে ইসমাইল সাহেবের কষ্টবোধ হয়েছে কিন্তু ও করবেই বা কি এগুলো তার প্রশ্ন যেগুলোর জবাব সে কখনো পায়নি নানাজান যেমন জবাব দিয়েছেন তেমন জবাব অনেকের থেকেই শুনেছে তবে সেসব জবাব তার মনে প্রশান্তি জাগাতে পারেনি নিজেও কোরআন পড়ার অনেক চেষ্টা করেছে তবে সত্য হল কোরআন আগেও তার বুঝে আসেনি এখনও আসে না কোরআন মাজিদ আর তার মধ্যে মানসিক একটি বাধা ছিল যা তার দার্শনিক চিন্তাভাবনা থেকে সৃষ্টি হয়েছে তা হল কোরআন কথা শুরু করে দাবি দিয়ে অথচ এমন কিছুকে জ্ঞান হিসাবে মানতে নাই মারাজি নয় যা দাবি দিয়ে শুরু হয় নানাজন সহ যাদের মুখোমুখি সে হয়েছে তাদের কেউ কখনো কোরআনের প্রমাণ উল্লেখ করেনি সে ধর্মীয় সাহিত্য অধ্যয়ন করেছে কিন্তু সেগুলোর লেখক একথা স্মরণ রেখে লিখেছেন যে পাঠকদের সবাই আগে থেকেই তাওহিদ রিসালাত এবং আখেরাতে বিশ্বাসী আগে থেকে এগুলো মেনে চলে এসব লেখকদের এটাও জানা নেই যে পাঠকদের মন মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে এসব লেখায় বোঝানো থেকে কথা মানিয়ে নেয়ার এবং ধমকানোর প্রতি জোর দেয়া হয়েছে বেশি তাছাড়া সেসব লেখায় মূল উৎস কোরআন মাজিদের গভীর জ্ঞানও ছিল না অনেক আগ থেকে কোরআন মাজিদকে উঠে কোনো এক কোনায় রেখে দেওয়া হয়েছে যে গভীরতায় গিয়ে কোরআন কথা বলে তা এখন গুটি কতেক লোকের মধ্যে সীমিত হয়ে পড়েছে আর কোরআনে যা কিছু আছে তা নাইমার দার্শনিক মানসিকতা গ্রহণ করে না তবে এর ব্যতিক্রম ছিল আবদুল্লাহ তার কথা ছিল যৌক্তিক এবং হৃদয় ছোঁয়া আবদুল্লার কথা অনুসারে এইসব প্রমাণ কোরআন থেকে গৃহীত তবে এখন সে আবদুল্লাহর সামনে প্রশ্ন নিয়ে দাঁড়াতে পারে না এর কিছুটা ছিল তার ব্যক্তিত্বের প্রশ্ন আর কিছুটা ছিল আবদুল্লাহর প্রেক্ষাপট আবার মা এবং নানাজানের ভালোবাসায় তার সাথে ভাগ বসিয়েছে সে এই হিসেবে সে তার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীকে কিভাবে মনের কথা বলা যায় কিভাবে তাকে গোপন কথার সঙ্গে বানানো যায় নিজের প্রশ্ন সামনে নত হওয়া তার মোটেই ভালো লাগে না আর শত্রু এমন যাকে প্রত্যাখ্যান করা হয়েছে তারই সামনে এখন প্রার্থী হয়ে কিভাবে যাবে সে রাত অনেক হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস নাই মার ঘুমানোর আগে অভ্যাস মতো দাঁত পরিষ্কার করে নিল তারপর কি মনে করে উজুও করে নিল শোয়ার সময় সে আল্লাহ নিকট দোয়া করল তার প্রশ্নের জবাব সে এখনো পায়নি তবে তার কেন যেন মনে হলো সে যা বলছে আল্লাহ তা অবশ্যই শুনছেন এরূপ ভাবনার মধ্যে থাকতে থাকতেই গভীর ঘুমে তলিয়ে গেল সে নাইমা ওঠো ঘুমানোর সময় শেষ হয়ে গেছে অনেক ঘুমিয়েছ এখন জেগে ওঠার সময় হয়েছে তৃতীয়বার নাইমার কানে বাজলো কথাগুলো আগের দুবার আওয়াজ এতটা ক্ষীণ ছিল যে ঘুমের কারণে বুঝতেই পারেনি কি হচ্ছে তৃতীয়বার আওয়াজ এতটা জোরালো ছিল যে নাইমার মনে হলো ঘুম থেকে জেগে গেছে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল বুঝতে পারছিল না ঘুমিয়ে আছে নাকি জেগে আছে এখন আর তাকে ডাকা হচ্ছে না সে জানে না কোথায় আছে চোখের সামনে কালো আসমান দূর দূরান্তেও এক ফোঁটা মেঘ নেই চাঁদের আলোও নেই আছে শুধু রাদের আকাশের উজ্জ্বল তারকারাজি যদি কিছুটা আলো থেকে থাকে তা এই তারকার আলো মনে হচ্ছিল আকাশের কালো দেহে উজ্জ্বল মুক্ত গেঁথে আছে দৃশ্যটি খুবই ভালো লাগলো নাইমার সবকিছু ভুলে মনোরম দৃশ্যটির দিকে তাকিয়ে কোথায় হারিয়ে গেল সে দীর্ঘ সময় এই অবস্থায় কেটে গেল হঠাৎ আসমানের আলোয় একটা নড়াচড়া শুরু হলো আলোটি ধীরে ধীরে নাইমার দিকে আসতে লাগল কিছুক্ষণের মধ্যে নাইমা বুঝতে পারল এটাই সে উজ্জ্বল ছটার আকৃতি যা সব সময় নাইমা দেখতে পায় সেটি নাইমার কাছে এসে শূন্যে ঝুলে গেল কিছুক্ষণ নাইমা সেটাকে দেখতে লাগলো সম্ভবত সে আশা করেছিল এই আকৃতিটি তাকে কিছু বলবে কিন্তু অনেকক্ষণ কোনো কথা না পেয়ে সে বলল আপনি কি সে নন যে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি সত্য জানতে চাই কি না আজ আমি সত্য জানতে চাই ওই আবছা আকৃতিটি পরিচিত কণ্ঠে বলল তোমার মনে কি প্রশ্ন তা আমার জানা আছে জবাবের আগে প্রশ্ন শোনো এক তুমি জানতে চাও জুলুম অত্যাচারে আল্লাহ তালা নীরব থাকেন কেন দুই তুমি জানতে চাও আল্লাহ তালা দুঃখ দুর্দশা সৃষ্টি করেছেন কেন তিন তুমি জানতে চাও কেন সৎ লোকদের সাথে মন্দ আচরণ হতে দেয়া হয় এবং মন্দ লোকদের সাথে ভালো আচরণ হতে দেয়া হয় নাইমার মনে হলো তার জীবনের সকল জটিলতা তার সকল জিজ্ঞাসা এই আকৃতিটি তিনটি প্রশ্নে সন্নিবেশ করে নিয়েছে হ্যাঁ এই প্রশ্ন তিনটি তবে এর আগে বলুন আপনি কে আমি হলাম আসর কালের সন্তান মহান আল্লাহ তালার একটি ক্ষুদ্র সৃষ্টি প্রভুর এক নাদান দাস কথাটা আমাকে স্পর্শ করল না সে আরও কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিল তবে এখন এই আকৃতিটি তার জন্য একটি অস্থিরতা সৃষ্টি করেছে তার অনুভব হল এটি যদি বোধগম্য কোনো আকৃতিতে এসে যায় তাহলে হয়তো একাগ্রতার সাথে কথোপকথন করা যাবে এই অস্থিরতা প্রকাশ করে নাইমা বলল আপনার কোনো আকৃতি নেই আপনার এই অস্পষ্ট আকৃতিটি আমাকে জটিলতায় ফেলেছে আমার আকৃতি আছে কিন্তু তুমি তা বুঝতে পারবে না তবে তোমার সুবিধার জন্য আমি মানুষের আকৃতি ধারণ করছি এ কথা বলে সেটি ধীরে ধীরে নিচে আসতে শুরু করল তার কাছে মাটিতে এসে দাঁড়ালো তারপর হঠাৎ সেটি ধীরে ধীরে মানুষের আকৃতিতে রূপান্তর হতে শুরু করল কিছুক্ষণের জন্য নাইমার মনে হল গ্রিক রূপকথার কেউ যেন মানুষের আকৃতি নিয়ে উপস্থিত হয়েছে এর ধাঁচটা মানুষের হলেও কোনোভাবেই তা মানুষের আকৃতি ছিল না মানুষ এত সুন্দর হতে পারে না পুরো জীবনে এতটা আকর্ষণ নাইমা কারো মধ্যে দেখেনি সব কিছু ভুলে তাকে দেখতে লাগলো তার থেকে চোখ কোনোভাবেই ফেরাতে পারছিল না সে সেটা মানব না ইউনানি দেবতা যেটাই হোক ধীরে ধীরে নাইমার নিকট বসে পড়ল এই সময় নাইমার মধ্যকার নারীত্ব জেগে উঠল ওর মনে হল এ ব্যক্তির সামনে সে বস্ত্রহীন হয়ে মাটিতে শুয়ে আছে ঝট করে উঠে নিজেকে সামলে নিয়ে বসল নিজের দিকে তার চোখ পড়ল দেখতে পেল এবার সে বিবস্ত্র নয় কিছুটা প্রশান্তি লাভ করল সে তার এ অবস্থা দেখে আসরের চেহারায় একটুখানি মুচকি হাসি ফুটে উঠল বলল ঘাবড়ানোর কিছু নেই আমি মানুষ নই তুমি মানব আকৃতিতে দেখতে চেয়েছিলে তাই এ আকৃতি ধারণ করেছি এদিক ওদিক তাকালো নাইমা সবদিকে গভীর অন্ধকার জিজ্ঞাসা করল আমি কোথায় মানুষের জগৎ হতে তোমাকে আল্লাহর জগতে ডেকে নেওয়া হয়েছে জগৎবাসীর জন্য তুমি ঘুমিয়ে আছো কিন্তু তোমার মধ্যকার অস্তিত্বকে জাগিয়ে আমি তোমাকে এই জগতে নিয়ে এসেছি সে একটুখানি থামল ও একটি মুচকি হাসি দিয়ে বলল যেন তোমার প্রশ্নগুলো জবাব দেয়া যায় আমি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো নাইমা প্রশ্ন করল আসরের চেহারা একটি রং খেলে গেল সবিনয় মাথা ঝুঁকিয়ে বলল এ জগতে কোটি কোটি ফেরিস্তা রুকু সিজদায় পড়ে তার প্রশংসা করছে কোটি কোটি বছর ধরে তারা এই অপেক্ষায় আছে আল্লাহ তালার দর্শন লাভের সুযোগ তাদের হবে কিন্তু সেই সুযোগ এখনো তাদের হয়নি এরপর নাইমার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকিয়ে বলল তোমরা দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান সৃষ্টি অতি শীঘ্রই তোমরা এ সুযোগ পাবে আল্লাহর দিদার লাভ করবে একটু বিরতি নিয়ে একটি তিক্ত সত্য বলে সে তার কথা শেষ করল তবে তোমরা মানুষের বড়ই দুর্ভাগা তোমাদের বেশিরভাগই এই সুযোগ সব সময়ের জন্য নষ্ট করে দিয়েছ এতে আমাদের দোষ কোথায় আমাদের নিজেদের সাথেই তো অনেক জুলুম হয় এখানে পথ দেখানোর কেউ নেই গোমরাহ করার অনেকেই আছে ভুল বললে হেদাত আল্লাহ নিজ হাতে রেখেছেন একজন মানুষ সত্যিকার সত্যের খোঁজ করবে আর তা পাবে না এখানে এটা হতেই পারে না তবে তোমরা মানুষেরা নিজেদের গোড়ামি আশা আকাঙ্ক্ষা এবং আবেগ থেকে উপরে উঠতে পারো না তাই হেদাত থেকে বঞ্চিত থেকে যাও হেদাত কি এখানে তো প্রত্যেক ব্যক্তি ও দল নিজেদের সত্যের উপর আছে বলে দাবি করছে আমরা কার কথা মানব কার কথা মানব না তার এবং তার মতো অনেকের বিষাদময় কথা নাইমা একটি প্রশ্নের আকারে উপস্থাপন করল হেদাত হল অদৃশ্য আল্লাহর সত্তাকে বিবেকের চোখ দিয়ে চিনে নেয়ার নাম জগৎ জুড়ে ছড়িয়ে থাকা তার কুদরতের নিদর্শন থেকে তার মহান গুণাবলী চিনে নেয়ার নাম তার মহাব্বত ও ভালোবাসার অনুভূতি নিয়ে বেঁচে থাকার নাম এটাই সে সত্য যার ব্যাপারে দুনিয়ার প্রতিটি অনুপরমাণে সাক্ষী এখানকার প্রতিটি বস্তু নিজের প্রভুর অস্তিত্ব তার রহমত তার প্রভুত্ব এবং তার অনুগ্রহের সাক্ষী জগতের সকল বস্তুকে আল্লাহ তালা মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন তোমরা ভুলেও ভেবে দেখেছ না তার অনুগ্রহে তোমরা বেঁচে আছো আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেন তাহলে কিছুক্ষণের মধ্যে তোমরা সবাই মারা পড়বে পানি বন্ধ করে দিলে পিপাসায় ছটপট করতে করতে মারা যাবে নদী সমুদ্র সূর্য মোট কথা আসমান জমিনে সব বস্তু তোমাদের সেবা করতে থাকে তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক শক্তি দেখাশোনার শক্তি সবই তার দান মন থেকে তার কৃতজ্ঞতা আদায়ের তাওফিক তোমার কখনো হয়নি তাকে ভালোবাসো তার মহত্বের অনুভূতি নিয়ে বেঁচে থাকো নাইমার মাথা নিচু হয়ে এলো আসরের কোনো কথাই ফেলার মতো নয় সবই সত্য বলেছে আসর বলে চলল নাইমা দারিদ্রতা নিয়ে তোমার অভিযোগ তাহলে সেসব লোকের ব্যাপারে তোমার কি বলার আছে যাদের চোখ নেই হাত পা নেই কিন্তু এরূপ মানুষ সৃষ্টি করাও তো অন্যায় নাইমার ভেতরে দার্শনিক সত্তা বলে উঠল যা তখনও জেগেছিল এটা জুলুমের অন্ধকার নয় হেদাতের আলো অন্ধদের এজন্য সৃষ্টি করা হয় যেন তোমাদের মতো বিবেকের অন্ধদের চোখে বাস্তবতা এবং প্রকৃত বিষয় ধরা পড়ে বোবা বধির ল্যাংড়া লুলা এজন্য সৃষ্টি করা হয় যে নির্বিকার এবং বেপর লোকেরা এসব বঞ্চিতদের দেখে নিজেদের নিয়ামত চিনতে পারে কিন্তু তোমরা মানুষেরা আল্লাহর অনুগ্রহ দেখতে পাও না তোমরা শুধুই অকৃতজ্ঞ হতে পারো এবং শেখ ও ধর্মহীনতার কলুষিত নালায় ফিরে গিয়ে আনন্দ পাও যে মহান সত্তার নিয়ামত নিয়ে তোমরা বেঁচে থাকো তাকেই ভুলে যাচ্ছ এতে কি তোমাদের একটুও লজ্জাবোধ হয় না তার দেয়া নিয়ামত ভোগ করো আর আরেকজনের নাম জপো যে জগতে বেঁচে আছো তাল্লাহ আল্লাহ তালার বড়ত্বের সাক্ষী কিন্তু মনে মনে অন্যের বরত্ব স্বীকার করো সেই পৃথিবীতে বেঁচে আছো যার প্রতিটি কণা আল্লাহর বড়ত্বের ঘোষণা করছে কিন্তু নিজেদের বানানো বড়দের তোমরা আল্লাহর বরাবর আসনে বসাও এমনকি এই সকল সত্য দেখার পরও তোমরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করো লজ্জায় নাইমার মাথা নুইয়ে আসলো কিন্তু তুমি প্রভুর দিকে ফিরে এসেছ তোমার গোড়ামির প্রতিটি প্রাচীর তুমি ভেঙে দিয়েছ তোমার মনের চাহিদা থেকে নিজেকে তুলে নিতে পেরেছ মনে রেখো এ ধরনের লোকদের আল্লাহ কখনো অসহায় রাখেন না অবশ্য তাদের হেদায়ত দান করেন তবে আত্মপূজারী প্রবৃত্তি পূজারী এবং গোনাদের কোনো মূল্যই আল্লাহর দরবার নেই এ ধরনে লোকদের আল্লাহ ক্রোধ দ্বারা পিছিয়ে ফেলবেন তোমার সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আমাকে তোমার নিকট পাঠিয়েছেন আজ তুমি তোমার সকল প্রশ্নের জবাব পাবে প্রশান্তির শ্বাস নিল নাইমা আসরের অস্তিত্বের ব্যাপারে নাইমার মনে এখনও জটিলতা রয়েছে তাই প্রথমে এই জটিলতা খুলতে চেয়ে সে বলল আপনাকে আমি বুঝতে পারছি না আসরের অর্থ কি কালের কোনো সন্তান কিভাবে হতে পারে আমাদের সময়ের পেছন দিকে সফর করতে হবে আমার হাত না ধরলে তুমি এখানে একাকি থেকে যাবে নাইমা সাহস করে আসরের হাত ধরল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা চতুর্থ পর্ব শেষ করলাম এই সিরিজটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে আপনার মতামত কমেন্টে জানাতে এবং আরও অধিক মানুষের কাছে প্রচার করার জন্য শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ